শাহন সারের ঝান্ডা তলে শাহ সালেহের নেক নজরে শাহ মহিবের প্রচেষ্টায় সারা বাংলায় দিনিয়া দিনিয়া দিনিয়া শাহন সারের দিনিয়া দিনিয়া দিনিয়া শাহ সালেহের দিনিয়া দিনিয়া দিনিয়া সারা বাংলায় দিনিয়া দিনিয়া দিনিয়া শাহ মুহিবের দিনিয়া শাহনে সারের ঝান্ডা তলে শাহসালের নেক নজরে শাহ মুহিবের প্রচেষ্টায় সারা বাংলায় দিনিয়া দিনিয়া দিনিয়া শাহনে সারের দিনিয়া দিনিয়া দিনিয়া সালেহের দিনিয়া দিনিয়া দিনিয়া সারা বাংলায় দিনিয়া দিনিয়া দিনিয়া শাহ মুহিবের দিনিয়া গোল জামা গায়ে পাগড়ি মাথায় শূন্যতে জিন্দিগি গড়ে নবীর রঙে সাজব মোরা বাতিল যাবে ধসিয়া গোল জামা গায়ে পাগড়ি মাথায় সুন্নাতে জিন্দেগি গড়ে নবীর রঙে সাজবো মোরা বাতিল যাবে ধসিয়া সহ শিক্ষা রুখতে হবে দিনী পরিবেশ আনতে হবে শপথ মোদের গর্ব কাটি ওরা সতুলম্বিয়া দিনিয়া দিনিয়া সামনে সারের দিনিয়া দিনিয়া দিনিয়া শাহ সালেহের দিনিয়া দিনিয়া দিনিয়া সারা বাংলায় দিনিয়া দিনিয়া দিনিয়া শাহ মুহিবের দিনিয়া হকাকি দানে কামলে নেসার সালে তৈরি হলে ফিতনা ফাসাদ যাবে চলে ভুবন উঠবে হাসিয়া হকাকি দানে কামলে নেসার সালে তৈরি হলে ফিতনা ফাসাদ যাবে চলে ভুবন উঠবে হাসিয়া দিনিয়ারে আন্দোলনে তোমরা সবে যাও এগিয়ে তৈরি হবে জালাল পরনে হাজার হাজার আউলিয়া দিনিয়া দিনিয়া শাহনে সারের দিনিয়া দিনিয়া দিনিয়া শাহ সালেহের দিনিয়া দিনিয়া দিনিয়া সারা বাংলায় দিনিয়া দিনিয়া দিনিয়া শাহ মুহিবের দিনিয়া খাটি আলেম হওয়ার আশায় জলদি এসো এ আশায় এলে মামল সঠিক হবে কোরআন হাদিস বুঝিয়া খাটি আলেম হওয়ার আশায় জলদি এসো এ আশায় এলে মামল সঠিক হবে কোরআন হাদিস বুঝিয়া চল দিনি আর মিশন ধরে যাই মোরা ভাই সব এগিয়ে আসরেতে নূর নবীজির সাফায়াত যাবে মিলিয়া দিনিয়া দিনিয়া শাহনে সারের দিনিয়া দিনিয়া দিনিয়া শাহ সারের দিনিয়া দিনিয়া দিনিয়া সারা বাংলায় দিনিয়া দিনিয়া দিনিয়া শাহ মুহিবের দিনিয়া ফেতনা ফাসাদ বাড়ছে দেখো দিনিয়াতে দিন শেখো ঘরে ঘরে জ্বালিয়ে দাও যুগের প্রদীপ দিনিয়া ফেতনা ফাসাদ বাড়ছে দেখো দিনিয়াতে দিন শেখো ঘরে ঘরে জ্বালিয়ে দাও যুগের প্রদীপ দিনিয়া ওলি আল্লাহ তৈরি হয়ে সুন্নাতকে জিন্দা করে শিরকে বেদাত দূর করিবে সারা ভুবন বেপিয়া দিনিয়া দিনিয়া শানে সারের দিনিয়া দিনিয়া দিনিয়া শাহ সালের দিনিয়া দিনিয়া দিনিয়া সারা বাংলায় দিনিয়া দিনিয়া দিনিয়া শাহ মুহিবের দিনিয়া শাহনে সারের ঝান্ডা তলে শাহ সালেহে নেক নজরে শাহ মুহিবের প্রচেষ্টায় সারা বাংলায় দিনিয়া দিনিয়া দিনিয়া শাহন সারের দিনিয়া দিনিয়া দিনিয়া শাহ সালের দিনিয়া দিনিয়া দিনিয়া সারা বাংলায় দিনিয়া দিনিয়া দিনিয়া শাহ মুহিবের দিনিয়া দিনিয়া দিনিয়া শাহন সারের দিনিয়া দিনিয়া দিনিয়া শাহ দিনিয়া দিনিয়া দিনিয়া সারা বাংলায় দিনিয়া দিনিয়া দিনিয়া শাহ মুহিবের দিনিয়া